নম্বর হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সাত করছেন আলা কুল্লুকুম রাইন জেনে রাখো তোমাদের প্রত্যেকটি মানুষ রাখাল দায়িত্বশীল রাখাল বলেছেন এজন্য যে রাখাল বকরি চড়ায় গরু চড়ায় সে রাখালের দায়িত্ব হয় সবগুলোর প্রতি সমান দৃষ্টি রাখা কোন একটা বকরি দল ছুট হয়ে গেল কিনা নেকড়ে বাঘ হামলা করলো কিনা আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম সমাজের পরিবারের রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে বলেছেন কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেকই হচ্ছ রাখাল দায়িত্বশীল ওয়াকুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি আর তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে কামতে জিজ্ঞেস করা হবে ফাল আমিরুল্লাদি আলান্নাসের আইন এরপরে রাসুলে পাক সাল্লাহ আসাল্লাম আরো ব্যাখ্যা দিলেন একজন আমির সে দায়িত্বশীল রাখাল তার প্রজাদের উপরে অহুয়া মাসউল আন রাইয়াতিহি এবং তাকে তার দেশের তার অধীনে প্রজাদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে আহলে বাইতিহি এবং একজন পুরুষ তার পরিবারের সদস্যদের উপরে সে দায়িত্বশীল সে রাখাল অহুয়া মাসউল আন এবং তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে এমনি ভাবে এরপরে রাসুলে পাক সাল আলহি ওসাল্লাম পুরুষের কথা উল্লেখ করলেন নারীদের কথা উল্লেখ করেন নাই এমনটা নয় এই হাদিসে স্পষ্ট করে বলছেন ওয়াল আলা বাইতে একজন নারী একজন স্ত্রী লোক আলা বাইতে আলিহা সে তার স্বামীর ঘরে তার স্বামীর মাল সামান তার স্বামীর ঘর এবং স্বামীর সন্তান ইত্যাদি গোটা পরিবারকে দেখাশোনা করার দায়িত্ব তার সে ওই ঘরের রাখাল আনহুম এবং তাকেও ওই পরিবারের সবকিছু সম্পর্কে জিজ্ঞেস করা হবে এখানে কি সুন্দরভাবে আল্লাহর রাসূল সাল আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকেও পুরুষের পাশাপাশি দায়িত্বশীল হিসেবে উল্লেখ করেছেন এবং এখানে আরো একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন নারীদের কর্মস্থল হচ্ছে ঘর আর পুরুষের কর্মস্থল হচ্ছে বাহিরে নারীরা ঠান্ডায় আরামে থেকে ঘরের কাজ করবে রৌদ্রে পুড়তে হবে না শীতে মরতে হবে না আর পুরুষেরা দিনের বেলায় রৌদ্রে পড়বে দিনে রাতের বেলায় শীতে পড়বে এইভাবে নারীদের পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলমিন মাঠের কাজ দিয়েছেন আর মেয়ে লোকদেরকে কর্মস্থল দিয়েছেন ঘরের কাজ কর্মস্থল এমনি ভাবে দায়িত্ব আল্লাহ সুবাহ বন্টন করে দিয়েছেন আলাদা আলাদা ভাবে আমি এর কিছু অংশ গত জুমাতে আলোচনা করেছিলাম হয়তো ভাষাগত কারণে এটাকে কেউ একটু মনে কষ্ট পেতে পারেন বিশেষ করে মা বোনরা যারা ইন্টারনেট থেকে আমাদের বক্তব্য শুনেন আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি কারণ এই জাতিকে বুঝাতে কি হয়তো অনেক সময় এমন কিছু দৃষ্টান্ত দিতে হয় যেগুলো শালীনতার পরিপন্থী হয়ে যায় তারপরও আমরা চেষ্টা করব আপনাদের নসিহা আপনাদের উপদেশগুলোকে মনে রাখার জন্য কোরআনুল করিম নারী পুরুষকে যে সমানভাবে উল্লেখ করেছেন তার অনেক আলোচনা গত জমাতেও করেছিলাম আল্লাহ সুবাহ কোরআনুল করিমে মানুষ সৃষ্টি এবং মানবতার বিবেচনায় নারী পুরুষকে সমানভাবে উল্লেখ করেছেন কোরআন বলছে ইয়া ইয়া হে দুনিয়ার সমস্ত মানুষেরা ইন্না না কুম্মিং যাকারিন ওয়া উংসা আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারীর থেকে সৃষ্টি করেছি আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র বিভিন্ন শাখায় বিভক্ত করেছি যাতে তোমরা একজন অপরজনকে চিনতে পারো বিভিন্ন গোত্রে বিভিন্ন বর্ণে ভারতের মানুষ একরকম কাশ্মীরে আবার একরকম পাকিস্তানে একরকম বাংলাদেশে আর একরকম ইন্দোনেশিয়া একরকম আবার চায়না একরকম মিশর আর একরকম সৌদি আরব আর একরকম সুন্দর লম্বা যদি হয় তাহলে সৌদি আর যদি সুন্দর হয়ে সাদা হয় একটু লাল কম সাদা বেশি মোটা তাহলে মিশরি এরকম ভাবে আপনার মানুষকে দেখলেই ঠিক পাওয়া যায় কে কোন দশের মানুষ আল্লাহ তারা বলছেন আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন বর্ণে সৃষ্টি করেছি যাতে তোমরা এক তাদের তোমরা পরিচিত হতে পারো তোমাদের চেনা যায় এজন্য আমি বলেছিলাম আল্লাহ সুবাহান মানুষের চেহারা আলাদা করে দিয়েছেন মানুষের কণ্ঠ আলাদা করে দিয়েছেন এমনকি মানুষের হাতের ছাপ পর্যন্ত আলাদা করে দিয়েছেন এরপরে আরো আশ্চর্য হবেন প্রত্যেকটা মানুষের দেহের এক একজনের ঘেরান পর্যন্ত আল্লাহ তারা আর একজন থেকে আলাদা করে দিয়েছেন আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন শাখায় সৃষ্টি করেছি যাতে তোমরা তোমাদেরকে পরস্পরে চিনতে পারো তবে এই মেয়ে লোক পুরুষ আরবি আজমি সাদা কালো ধলো এই সব দিয়ে আমার কাছে মর্যাদা নির্ণয় হয় না ইন্না আক্রমাকুম এন্দাল্লাহিয়াতকুম আমার কাছে তোমাদের মধ্যে সর্বাধিক শ্রেষ্ঠ সম্মানিত ছয় ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকোয়া এবং পরহেজগারি এবং মোত্তাকি হয় সেই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন সুরায় হুজরাত এই সুরা আল্লাহ তারা পরিষ্কার করে দিলেন এমনি ভাবে আল্লাহ সুবাহ সুরায় নজমের এত উল্লেখ করেছেন আল্লাহ তালা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন পুরুষ এবং মেয়ে লোক এখানেও সমান উল্লেখ করলেন আমি বলেছিলাম শুধু মানুষের মধ্যে না আল্লাহ সুবাহ সব কিছুর মধ্যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এবং সবগুলোর মধ্যে পার্থক্য করে দিয়েছেন আমি বলেছিলাম এমন একটা মোরগ আর মুরগি এর মধ্যেও পার্থক্য করেছেন মোরগের পিছনে দেখবেন লম্বা লম্বা পর থাকে মোড়ানো মুরগির আছে এটা নেই এরকম ভাবে বাঘের মোচ আছে বাঘিনীর মোচ নাই সিংহের কিশোরী আছে সিংহীর নাই এরকম ভাবে আল্লাহ সুবহান মানুষের মধ্যে পার্থক্য করেছেন আল্লাহ তালা এই জন্য বলেছেন এই আয়াত থেকে আল্লাহ তালা পরিষ্কার করে দিলেন যে আল্লাহ তালা সৃষ্টির দিক থেকে নারীদেরকে অর্ধেক মেয়ে লোকদেরকে অর্ধেক এবং পুরুষকে অর্ধেক বলে আখ্যায়িত করেছেন এরপরে যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে দেখবেন এই উম্মাত এই সৃষ্টির মানব জাতির অর্ধেকটা পুরুষ অর্ধেক নারী অর্ধেক তো নারী আছেই আর বাকি অর্ধেকটাও এই নারীদের থেকেই জন্মগ্রহণ করেছে নারীর পেটেই ছিল তাহলে নারীদের মর্যাদা এখানে ইসলাম অনেক বড় করে দিয়েছে যুদ্ধের ময়দানে যখন কেউ কাউকে নিরাপত্তা দেয় পুরুষে যদি কাউকে নিরাপত্তা দেয় এটা যেমন কার্যকর হবে একটা মেয়ে লোক যদি কাউকে নিরাপত্তা দেয় তাও কার্যকর হবে হাদিস রাসুল আকরাম সাল আলহ সাল্লামের সাদ করেছেন বুখারি হাদিস দুই হাজার নয়শো তেতাল্লিশ নম্বর হাদিসে বলছেন জিম্মাতুল মুসলিমিনা ওয়াহেদাতুন ইয়াসআ বিহা আদনাহুম মুসলিমরা যদি কাউকে দায়িত্ব নেয় কাউকে নিরাপত্তা দেয় তা সকলের জন্য প্রযোজ্য সমানভাবে কাজেই যদি কোনো ব্যক্তি কোনো মুসলিম চাই পুরুষ হোক চাই নারী হোক কাউকে নিরাপত্তা দান করলো এরপরেও সে তাকে মেরে ফেললো অথবা তার নিরাপত্তায় হস্তক্ষেপ করলো আল্লাহ রসুল সাল্লাম বলছেন ফামান আখফারা মুসলিমান ফালাই হিলানুল্লাহি ওয়াল মালাইকাতু আন্নাস আজমাইন তার উপরে আল্লাহর ফেরেশতা এবং সমস্ত মানুষের লানত লা ইউকবালু মিনহু সারাফুন ওয়ালা আদলুন তার নফল ফরজ কোন রকম কিছুই আল্লাহ তালা গ্রহণ করবেন না এরকম ভাবে আর এক আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল মুমিনুনা তাতাকাফাউ দিমাউহুম মুসলিমদের জানমালের নিরাপত্তা সমান অর্থাৎ যদি একজন পুরুষকে কেউ হত্যা করে তার বিনিময়ে যেমন ইসলাম কেসাসের বিধান রেখেছে একজন নারীকে যদি কোনো পুরুষ হত্যা করে তার জন্য পুরুষকে সেভাবেই হত্যা করা হবে সমান অধিকার এখানে দিয়েছে অহম ইয়েদুনা আলা মানসাওয়াহুম ওয়াসাবি দিম্মাতিহিম আদনাহুম এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা তার পূর্বের স্বামী আবুল আসকে নিরাপত্তা দিলেন তখন ইসলাম গ্রহণ করে নাই আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট করে বললেন যে তুমি যাকে নিরাপত্তা দান করেছ আমি তাকে নিরাপত্তা দান করলাম এরপরে বললেন জেওয়ারুল মুসলিমাতে মারাতুল মুসলিমাতে কাফির আমান সরিহান ইন্নাল মারাতা লাতা আখযুলিল কওমি ইয়ানি তুজিরু আলাল মুসলিমিন একজন মেয়ে লোক মুসলিমদের জন্য আর একজন লোককে নিরাপত্তা দিতে পারবে অর্থাৎ তার নিরাপত্তা গ্রহণযোগ্য হবে তিরমিজি শরীফের এক হাজার পাঁচশো চার নম্বর হাদিস এবং হাদিসটা হাসান গরিব দরজার এমনি ভাবে ইসলাম নারীদেরকে এবং পুরুষদেরকে হকুকের ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে এবং দায়িত্বের ক্ষেত্রে আরো সমান কিছু দিয়েছেন যেমন হাদিসে বলা আছে মানসাল্লা সালাতানা অস্তাকবালা কিবলাতানা ওয়াকালা দাবি হাতানা ফাদালিকাল মুসলিম যে ব্যক্তি আমাদের সালাতের মতো সালাত আদায় করে আমাদের কেবলাকে যারা কেবলা হিসাবে গ্রহণ করে সেদিকে ফিরে সালাত আদায় করে ওয়াকালা দাবি হাতানা এবং আমাদের জবে কৃত বস্তুকে খায় ফাদালিকাল মুসলিম সে হলো ওই মুসলিম আল্লাদি লাহু জিম্মাতুল্লাহ জিম্মাত রসুলহি তার দায়িত্ব আল্লাহ এবং আল্লাহ রসুলের জিম্মায় চলে গেছে ফালা তুকফিরুল্লাহ ফি জিম্মাতিহি তোমরা আল্লাহর জিম্মায় তোমরা আল্লাহ যাকে জিম্মাদারি দিয়েছেন নিরাপত্তা বিধান করেছেন তোমরা সেক্ষেত্রে তার নিরাপত্তা লঙ্ঘন করে তাকে হত্যা করে বা কষ্ট দিয়ে আল্লাহর জিম্মার মধ্যে হস্তক্ষেপ করবে না এরকম ভাবে সবাবের ক্ষেত্রে আজরের ক্ষেত্রে আল্লাহ তারা পার্থক্য করেন নাই যে পুরুষরা যদি আমল করে তাহলে সব বেশি পাবে মেয়ে লোকরা করলে সব বেশি পাবে এ সম্পর্কে কোরআনুল করিমে অনেকগুলো আয়াত আল্লাহ তালা কোরআনুল করিমের সাথ করেন মাই আমাল মিনা সালিহাত মিন যাকার না উনসা যেই ব্যক্তি ন্যাক আমল করবে চাই পুরুষ হোক চাই নারী হোক অহুয়া মেনুন তবে শর্ত হলো সে মমিন হতে হবে মমিন অবস্থায় যদি আমল করে ন্যাক আমল করে চাই পুরুষ হোক চাই নারী হোক ফাউলাইকা জান্নাতা আল্লাহ তালা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন ওলা ইউজলামুনা নাকিরা না তাদের উপরে সামান্য কোন রকমের ত্রুটি তাদেরকে কোন রকম জুলুম করা হবে না তাদের উপরে কোন রকম অত্যাচার করা হবে না এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটা সুরাই নেসার আয়াত এমনি সুরাই নাহালের মধ্যে আল্লাহ তারা বলছেন মানে আমিলা সালিহাম মিন জাকারিনা উংসা মুমিন যে ব্যক্তি না কামল করবে চাই সে পুরুষ হোক চাই নারী হোক অহুয়া মোমেন এখানেও শর্ত করা হল মোমেন আমি তাকে পবিত্র জীবন দান করবো মা এবং তারা যে আমল করে তার চেয়ে উত্তম বিনিময়ে আমি তাদেরকে দান করব এমনি ভাবে সুরায় গাফের বা মোমিন আল্লাহ তালা ইসাদ করেছেন আল্লাহ তারা বলছেন মানে আমেরা সাইয়াতান ফালা ইউজসা ইল্লা মিসলুহা যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করে তাকে সেই গুনাহের পরিমাণ তাকে বিনিময় দেওয়া হবে কিন্তু আমার আমেরা সালিহাম মিন যাকারিনা ওংসা অহুয়া মুমিনুন কিন্তু যদি কোনো ব্যক্তি ন্যাক আমল করে চাই সে পুরুষ হোক চাই নারী হোক অহুয়া মোমেন তবে শর্ত হচ্ছে সে মুমিন হতে হবে ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরজাকুনা ফিহা বিগাইরি হিসাব তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং তাদেরকে বেহিসাব তাদেরকে রিজিক দান করা হবে রাসূল গাফির আল্লাহ বলছেন এখানে নারী পুরুষের কথা উল্লেখ করলেন এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরাকাতে বলছেন ফাল্লাযীনা হাজারু فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى আমি তোমাদের পুরুষ বা মেয়ের কারো কোনো আমলকে বিনষ্ট করব না বা দুকুমিন বা অদিন তোমরা একে অপরের থেকেই সুতরাং যারা হিজরত করেছে এবং যাদেরকে তাদের জনপদ থেকে বের করে দেওয়া হয়েছে এবং যাদেরকে আমার রাস্তায় চলার কারণে দিন ইসলাম গ্রহণ করার কারণে কষ্ট দেওয়া হয়েছে অকাতালু অকুতিলু যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করেছে এবং যারা নিহত হয়েছে লাউকাফরান্না আনহুম সাইয়াতিহি আহসিহিম আমি তাদের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিব ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এবং তাদেরকে আমি পুরস্কার দিব তাদেরকে প্রবেশ করাবো জান্নাতের ভিতরে যেই জান্নাতের তলদেশে নহর সমূহ জারি রয়েছে সাওয়াবাম মিন ইনদিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার এখানে আল্লাহ তারা পুরুষ মেয়ে লোকদেরকে আলাদাভাবে উল্লেখ করে তাদের পুরস্কারের কথা ঘোষণা করেছেন এমনি ভাবে আয়াত নাজিল হয়েছিল মূলত উম্মে সালামা রাদি আল্লাহ আনহা আল্লাহ নবীর স্ত্রী তিনি আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ মেয়ে লোকদের ব্যাপারে তো আল্লাহ তালা তেমনটা উল্লেখ করছেন না তখনই আয়াত নাজির হয়ে গেল যে কেহ ন্যাকামল করবে তাকে আল্লাহ তালা এই পুরস্কার দান করবেন এমনি ভাবে আল্লাহ সুবাহ নারীদের মালিকানাকেও স্বীকার করেছেন কোরআনে অর্থাৎ যেই যুগে নারীদেরকে সম্পদের মালিকানা তো মনে করা দূরের কথা বরং নারীদেরকেও মালিক মনে করা হতো অর্থাৎ মৃত্যু মৃত্যু হয়ে যাওয়ার পরে নারীদেরকে অন্যান্য সম্পদের সঙ্গে ভাগ করে নিয়ে যাওয়া হতো আল্লাহ সুবাহান কোরআনুল করিমে সেই সমাজে নারীদেরকে মালিকানা দিয়ে দিলেন মালিক তাদেরকে মালিকানা জমি সম্পদের মালিকানা দিয়েছেন কোরআন বলছে মিম্মা তারাকাল পিতামাতা ওয়ালিদান যে সম্পত্তি রেখে যায় তার মধ্যে পুরুষের যেমন অংশ রয়েছে অলিন্নেসায় নাসিব মিম্মা তারা কাল ওয়ালিদান ওলা করাবন ওই রকম ভাবি অরিশরা অর্থাৎ পিতামাতা অথবা তার নিকট আত্মীয়রা যখন মারা যাবে তারা যা রেখে যাবে তার মধ্যে লিন্নিসা মেয়ে লোকদের জন্য স্বতন্ত্র অংশ রয়েছে মিম্মা কাল্লা মিন হুয়া কাসুরা অল্প রেখে যাক বা বেশি রেখে যাক আল্লাহ তারা বলছেন তা তাকে দিতেই হবে নাসিবা মাফরুদা এটা আল্লাহর পক্ষ থেকে ধার্যকৃত তুমি টালবাহানা করে নারীদের অংশ থাকাইবা আল্লাহ তারা তা বরদাস্ত করবে না সেজন্য বলছেন নাসিবা মাফরুদা এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ সংস্কৃত সুরায় নেশার ভিতরে স্পষ্ট করে দিলেন এমনি ভাবে কোরআনুল করিমের সুরায় নেশা আর একটা বলছেন আল্লাহ তারা লির রেজাল নাসিব মিম্মাক্তাসাবু পুরুষরা জামায় যা কামাই করে তাতে তার যেমন মালিকানা আছে মেয়ে লোকেরা যা কামাই করবে সেগুলো তার মালিকানা বলে বিবেচিত হবে অর্থাৎ পুরুষের অধীনে খায় বলে মেয়ে লোকের যা কামাই করবে এটাও পুরুষদের চলে যাবে তা নয় আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে মেয়ে লোকরা যা কামাই করবে তার মালিক মেয়ে লোক সে নিজে আল্লাহ একবার এখানে স্পষ্ট করে দিলেন মেয়ে লোকের মালিকানা আছে পুরুষে যে কামাই করে তার মালিক যেমন পুরুষ মেয়ে লোক যদি স্বামীর অধীনে থেকেও অথবা মেয়ে লোক বাপের অধীনে থেকে অথবা সন্তানের অধীনে থেকে যদি কোনো কিছু কামাই করে সেই কামাইকৃত সম্পত্তির মালিক মেয়ে লোক নিজেই হবে সেখানে পুরুষ হস্তক্ষেপ করতে পারবে না এমনি ভাবে দাওয়াতের ক্ষেত্রে আমরবিল মারুফ নাহেদের ক্ষেত্রেও আল্লাহ তালা নারী পুরুষকে সমানভাবে উল্লেখ করেছেন মানুষকে নসিয়া দেওয়ার ক্ষেত্রে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ইসলামের কল্যাণগুলোর দিকে মানুষকে আহ্বান করার ক্ষেত্রে আল্লাহ তালা নারী পুরুষদেরকে সমানভাবে উল্লেখ করেছেন কোরআনুল কারিমের সুরায় তবায় উল্লেখ করা হয়েছে ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাতু পুরুষ এবং মমিন মেয়ে লোক বাদুহুম আউলিয়া বাদিন তারা একে অপরের বন্ধু ইয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তারা তারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে ওয়ায়ুকিমুনা সালাতা তারা সালাত কায়েম করবে ওয়ায়ুতুনা যাকাতা যাকাত আদায় করবে ওয়ায়ুতিউন আল্লাহ ওয়া রাসূলাহু আল্লাহ এবং আল্লাহর রাসূল আনুগত্য করবে উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ আল্লাহ তাআলা তাদের উপর রহম করবেন ইন্নাল্লাহ আজিজুল হাকিম এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে মুসলিমদের সবচেয়ে বড় আমানত কোরআনুল করিম এই কোরআনুল করিম আল্লাহর রাসুল সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিকের হাতে ছিল আবু বকর সিদ্দিকের পরে অমরের হাতে ছিল অমর রাজি আল্লাহ তালানহুর মৃত্যুর পরে কোরআনুল করিমের সহিফা হজরতে হাফসা বিনতে অমর অমরের মেয়ে হাফসা রাজি আল্লাহ তালানহার কাছে কোরআন সংরক্ষিত ছিল আমানতের ক্ষেত্রেও মৌলিকদেরকে সামিল করা হলো এমনি ভাবে মক্কা বিজয়ের সময় যেভাবে পুরুষরা আল্লাহ নবীর কাছে বায়াত করেছে মেয়ে লোকরা বায়াত করেছে আল্লাহ তারা মেয়ে লোকদের সম্পর্কে স্পষ্ট উল্লেখ করেছেন ইদা যা হে নবী যখন আপনার কাছে মমিন মেয়ে লোকরা আসে তারা বায়াত করতে চায় বায়াত করতে চায় আপনার হাতে আপনার হাতে হাত দিন আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বায়াত করে মেয়ে লোকেরা আপনার কাছে আলা আল্লাহ বিল্লাহ যে তারা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না ওয়ালা ইয়াসরিক না তারা জেনা চুরি করবে না ওলা ইয়াজরিনা জেনা করবে না ওলা ইয়াক্তুল না ওলা দাহুন না তাদের সন্তানকে তারা হত্যা করবে না ওলা ইয়াতিনা বিবহতান বহুতান ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না তারা নিজেরা মন গড়া কার উপর অপবাদ লাগাবে না ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন এবং তারা কোনো সৎ কাজে আপনার অবাধ্য হবে না এই মর্মে যদি মেয়ে লোকরা আপনার কাছে বায়াত দিতে চায় বা হুন্না আপনি তাদেরকে বায়াত করে নিন অস্তাগফির লাহুন্না এবং ওই মেয়ে লোকদের জন্য ইস্তেকফার করুন ইন্নাল্লাহ গাফুর রহিম এখানে আল্লাহ তারা স্পষ্ট করে দিলেন মেয়ে লোকদের বায়াতের ক্ষেত্র এমনি ভাবে যুদ্ধের ক্ষেত্র মেয়ে লোকরা অংশগ্রহণ করেছে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামের সাহাবি সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আবা ওয়াল্লাহি ইন্নী লা আরিফু মান কানা ইয়াগসিলু জুরহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান কানা ইয়াসকুবুল মাআ আমি এখনো যেন দেখতে পাচ্ছি আমার মনে আছে সেই দিন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে আহত হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জখমগুলোকে ধুয়ে দিচ্ছিল এবং কে পানি ঢালছিল অবেমা দুবিয়া এবং কি দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জখমে পট্টি বাঁধা হয়েছিল قالت কা قال كانت فاطمة عليه السلام بنت رسول الله تغسله হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসুল সাল্লামকে সেই যুদ্ধের ময়দানে আল্লাহর রাসুলের জখমগুলো ধুয়ে দিচ্ছিল ও আলী ইবনাবি মা বিল আর আলী রাদি আল্লাহ আনহা আনহু তিনি পানি ঢালছিলেন ফালাম্মা মা লা ইল্লা কাসরাতান আখাদাতকে তাআতুম মিন হাসিরিন এরপরে যখন পানি ঢালার পরে দেখলো আল্লাহর রসুলের রক্ত আরো বাড়তেছে তখন হজরতে ফাতেমা রাদি আল্লাহ আনহা একটা চাটাই খেজুরের চাটাই নিলেন ওটাকে পুরালেন পুড়িয়ে তার ছাইগুলো দিয়ে আল্লাহ রসুলের জখমে দিলেন ওয়া আল সাকাতাহা ফাস্তামসাকাল মাউ দামু এরপরে তিনি ওটা দিয়ে পট্টি দিলেন প্রলেপ দিলেন এভাবে পানি বন্ধ হয়ে গেল এমনি ভাবে ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال لما كان يوم احد যখন ওহুদের যুদ্ধ হলো সাল্লাম আল্লাহ রসুল সাল্লামের আশপাশ থেকে সাহাবারা এদিক সেদিক চলে গেলেন কিন্তু আমি আয়েশা বিনতে আবু বকর আবু বকরের মেয়ে আয়েশাকে দেখেছি উম্মে সুলাইমিন এবং উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আল্লাহ দেখেছি দেখেছি ওয়াইন্নাহুমা লা মুসাম্মারা আরা খাদামা সুকহিমা আমি দেখেছি তারা দুজনে হাতের কাপড় গুটিয়ে তারপরে তারা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদের খেদমত করার জন্য পানি দিচ্ছেন অকাল গায়ের ওতান কোলানে ক্রাব আলা মুতুন হিমা পিঠে করে তারা পানির মশক নিয়ে গেছেন সুম্মা তুফরেগান হিফি আফওয়াহিল কৌমে এরপরে যুদ্ধে যারা আহত হয়েছিল তাদের মুখে তারা পানি ঢালছিল সুম্মা তার যে আনে এরপরে তারা আবার ফিরে গিয়ে পানি আনতো ফাতামলা আনিহা এরা পানি মশক ভরে আনতো সুম্মা তাজি আনে এরপর দুজন আসতেন ফাতুফরেগান হাফি আফওয়াহিল কৌমে এভাবে তারা যুদ্ধের ময়দানে যারা আহত হয়েছিল তাদের মুখে পানি ঢালছিল বুখার হিসেবে হাদিস দুই হাজার ছয়শো সাত সাতটি নম্বর হাদিস যেটা বলা হলো এরকম মেয়ে লোকরা যুদ্ধেও মুসলিমদেরকে সাহায্য করেছেন সাহাবায় রামদের মতো জেহাদে অংশগ্রহণ করেছেন এমনি ভাবে পরামর্শের ক্ষেত্রে আল্লাহ সুবাহান যেমন বলেছেন অসাদির হুমফির আমর আপনি তাদের সঙ্গে পরামর্শ করুন মহিলারাও সে ভূমিকা পালন করেছে হোদাইবিয়ার সন্ধি যখন হলো আল্লাহ রসুল ওমরা করে ওমরা করার জন্য মদিনার থেকে মক্কার কাছে হোদাই বিয়া পর্যন্ত সে বাধা হলেন ইতিহাস আপনারা বারবার শুনেছেন সেখানে এক পর্যায়ে আল্লাহ রসুলকে এইবার ওমরা করতে দেওয়া হবে না চুক্তি হলো ফিরে যেতে হবে এখন কি করবেন হেরাম পরা সঙ্গে কোরবানির জানোয়ার আছে আল্লাহ রসুল সাহাবিদেরকে হুকুম দিলেন এখানে কোরবানি করে তোমরা মাথা মুন্ডিয়ে হালাল হয়ে যাও আগামীতে কাজা করবো সাহাবাই কেরাম কেউ এটা করছে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হুকুম কেউ পালন করছে না এই সময় আল্লাহ রসুল ঘরে তাবুর ভিতরে চলে গেলেন তাবুর ভিতরে গিয়ে হজরতে আল্লাহ রসুল স্ত্রী ছিল উম্মে সালামা রাদি আল্লাহ আনহা উম্মে সালামা রাদি আল্লাহ আনহাকে একথা বলার পরে আল্লাহ রসুল সাল্লাহ সালামকে উম্মে সালামা কি পরামর্শ দিয়েছিলেন তিনি বলেন ইয়া নবী আল্লাহি আতুহিব্বুদা আলিকা উখরুজ সুম্মা লা তুকাল্লিম আহাদাম মিনহুম ইয়া রাসূলুল্লাহ আপনার কিছু বলা দরকার নাই আপনি বের হন কারোর সাথে কোনো কথা বলবেন না আপনি গিয়ে হাত্তা তান হারা বুদ্ধ না থাকা আপনি আপনার কোরবানির পশুটা জবাই করে দেন অর্থাৎ ও হালে কাকা এরপরে আপনার যে মাথা মুন্ডাবে তাকে ডাকেন মাথা মুন্ডাই ফেলান ফাইয়া হালে কাকা এইটা আপনি করেন দেখবেন যে সবাই আপনাকে দেখা যায় তাই করবে বললে এখন কাজ হবে না সবাই এখন মন ভাঙ্গা অবস্থা আছে যা আল্লাহ রসুল বের হলেন ফালাম ইউকাল্লি মাহাদাম মিনহুম এরপরে কোন সাহাবির সঙ্গে কথা বললেন না হাত্তা ফালা আলিকা আল্লাহ রসুল এই কাজগুলো করলেন নাহারা বুদনাহু আল্লাহ রসুল নিজের উঠকে জবাই করলেন ওয়াদা হালে কাহু এরপরে মাথা মুন্ডাবার জন্য হালেককে হাল্লাক ডাকা হলো ফাহালা কাহু আল্লাহ রসুলের মাথা মুন্ডাইলেন ফালাম্মা রিকা আলিকা যখন সাহাবায়ে কেরামরা আল্লাহর রসুলের এই কাজ দেখলেন অমু এবারে সবাই উঠলেন ফানাহারু তারাও সবাই নিজের পোশাকে জবাই করলেন ওয়া জালা বা অধম ইয়াহলিকু বাদান এরপরে একজন অপরজনের মাথা মুন্ডাতে লাগলেন হাত হাত্তা কাদা বা অধম গাম্মান এমন ভাবে তারা চিন্তা যুক্ত ছিলেন মনে হচ্ছে যেন একজন অপরজনকে কতল করে ফেলবেন এরকম তাদের মনের অবস্থা ছিল তারপরেও তারা আল্লাহ রসুলের অনুসরণ করতে লাগলেন এখানে দেখা গেল একজন মহিলার পরামর্শ কত বড় কাজ দিয়েছিল এমনি ভাবে ন্যাক কাজে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আল্লাহ তালা কোরআনুল করিমের সৌরায় নূরের ভিতর উল্লেখ করেছেন ইন্নাল মুসলিমিন আওয়াল মুসলিমাতে মুসলিমিন পুরুষ মুসলিমাত মেয়ে লোক ওয়াল মুমিনিন আওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত ওয়াস সাদিকিন ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিন ওয়াস সাবিরাত ওয়াল খাশিইন ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিন সাইমাত ওয়াল হাফিজিন ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াল আল্লাহ কাসির ওয়াল যাকিরাত আ'আদ্দা আল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় পুরুষ মুসলিম পুরুষ মেয়ে লোক পুরুষ মুমিন পুরুষ পুরুষ মেয়ে লোক মমিন এরকম ভাবে পুরুষ বিনয়ী মেয়ে লোক বিনয়ী পুরুষ দানকারী মেয়ে লোক দানকারী পুরুষ ধৈর্যশীল মেয়ে লোক ধৈর্যশীল পুরুষ বিনয় আল্লাহকে ভয়কারী মেয়ে লোক আল্লাহকে ভয়কারী এরকম পুরুষ দানকারী এইভাবে এক একজন উল্লেখ করে পুরুষ রোজাদার মেয়ে লোক রোজাদার যারা লজ্জাস্তর হাফেজ করে জিকের করে যারা এই পুরুষ মেয়ে লোকের আলাদা আলাদা উল্লেখ করে বলছেন আল্লাহ তালা সকলের জন্য আদাল্লাহ আজরান আজিমা আল্লাহ তালা সকলের জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা এবং অনেক বড় পুরস্কার এমনি ভাবে আল্লাহ সুবাহ নারী পুরুষদেরকে এভাবে বেশ পার্থক্য না করে সবার জন্য এক হুকুম উল্লেখ করেছেন এমনি ভাবে আপনারা হাদিস পরে আশ্চর্য হবেন আল্লাহ রাসুল সাল্লাম বসে আছেন এমন সোমবার জিব্রাইল এসে বললেন ইয়া রাসূল আল্লাহ এখনই আপনার কাছে খাদিজা আসতেছে আপনার জন্য কিছু তরকারি এবং খাবার নিয়ে বা পানি নিয়ে ফাইদা হি আতাতকা যখন আপনার কাছে খাদিজা আসবে ফাকরা আলাইহা সালাম মিন রব্বিহা জাল্লা ওয়া মিন্নি আপনি তাকে আমার পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে সালাম বলবেন কাকে খাদিজাকে যে খাদিমা আসতেছে আপনার কাছে ইয়া রাসূলুল্লাহ হাদি খাদিজাতুন কদ আতাতকা মা ইনাউন ফি ইদামুন ওয়া তাআমুন ওয়া শারাবুন আপনার কাছে খাদিজা কিছুক্ষণের মধ্যে আগমন করছে তার কাছে খাবার আছে একটা পেলা আছে তার মধ্যে খাবার পানিও আছে যখন তিনি আসবেন আপনি আল্লাহর পক্ষ থেকে সালাম বলবেন এবং আমার পক্ষ থেকে সালাম বলবেন অবশ্যের হাবি বাই হাবিবাইতিন ফিল জান্নাতি মিন কসাবিন এবং আপনি তার জন্য জান্নাতের একটা ঘর তৈরি করা হয়েছে বলে সুসংবাদ দিবেন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা যেই ঘরের মধ্যে কোন রকম ক্ষুধা থাকবে না যে ঘরের মধ্যে কোনো আওয়াজ থাকবে না চিৎকার থাকবে না সম্পূর্ণ ঠান্ডা এবং সম্পূর্ণ আরামদায়ক একটা ঘর আল্লাহ তালা তৈরি করে রেখেছেন বোখার হিসেবের চার হাজার চারশো তিপ্পান্ন নম্বর হাদিস এমনি ভাবে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম মেয়ে লোকদের পুরুষদের সমানভাবে উল্লেখ করলেন এখন যারা মেয়ে লোক কোরআনুল কারিমে এরকম ভাবে মালের ক্ষেত্রে খরচ করার ক্ষেত্রে আল্লাহ তালা মেয়ে লোকদের জন্য পুরুষকে বললেন বাধ্য করে দিলেন ওয়াল আল মাউলুদ রেস্কুহন্না বা কিসওয়াত হুন্না বিল মারুফ পুরুষের জন্য দায়িত্ব হলো মেয়ে লোকদের মাউলুদ লাহু যে মহিলার সন্তান আছে যদি তাকে তালাকও দিয়ে দাও তার তালাক দিলেও তার খোরপোষের ব্যবস্থা করতে হবে যতক্ষণ পর্যন্ত সে বাচ্চা লালন পালন করবে বাচ্চার উপর দিতে হবে সুরায় বাকার মধ্যে আল্লাহ তালা এসাদ করেছেন এমনিভাবে স্বামী যদি কৃপণ হয় নারীর যে পরিমাণ সম্পদ দরকার যে পরিমাণ মাল দরকার হাত খরচা দরকার দেয় না আল্লাহ রাসুল সাল্লাম বললেন তাহলে গোপনে অর্থাৎ চুরি করে আর চুরি আমি বলছি হাদিসে চুরি বলে না গোপনে স্বামীর মালের থেকে ওই প্রয়োজন মতো নিতে পারবে স্পষ্ট হাদিসে আছে আন্নার রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে একবার আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হিন্দুন উম্মু মুআবিয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হিন্দ মহাবিয়ার মা হিন্দ আসলো আল্লাহ রসুলের কাছে হিন্দা আমির মহাবিয়ার আমির মহাবিয়ার মা আবু সুফিয়ানের স্ত্রী এই আবু সুফিয়ানের স্ত্রী আমির মহাবিয়ার মা উনি আসলো আল্লাহ রসুলের কাছে এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইন্না আবা সুফিয়ান রজলুন শাহিহুন আবু সুফিয়ান একটা কৃপন লোক ফাহালা আলাইয়া জুনাহন আমার কি অন্যায় হবে আর আ আখুজামিন মা আলিহি সেররান যে আমি আমার স্বামীর মালের থেকে কিছু গোপনে নিয়ে নেব কালা খুজি বানু কে মা ইয়াকফিকে বিল মারুফ হ্যাঁ তুমি নাও তোমার এবং তোমার বাচ্চাদের জন্য যে পরিমাণ প্রয়োজন ন্যায়সঙ্গতভাবে অতটুকু তুমি গোপনভাবে স্বামীর মাল থেকে নিতে পারবে এ হাদিসটা আছে বোখারি শরীফের দুই হাজার উনষাট নম্বর হাদিস এখানে পরিষ্কার করে দিলে কি সুন্দর হবে এর চার কি অধিকার আপনি চান এমনি ভাবে আল্লাহর সুবাহান কোরআনুল করিমে মেয়ে হওয়াটাকে একটা বড় নিয়ামত উল্লেখ করেছেন যেমনটা আমি গত জমাত আলোচনা করেছিলাম আল্লাহ তারা বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ আল্লাহ তাআলা যা ইচ্ছে তাই সৃষ্টি করেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করে তাকে মেয়ে অনুগ্রহ করে দান করেন ইয়াহাবু হেবা অনুগ্রহ করে মেয়ে দান করেন কি সুন্দর মেয়েটাকে অনুগ্রহ বলা হয়েছে এমনি ভাবে এরপরে জুকুর এর পরে বলেছেন আল্লাহ তারা যাকে ইচ্ছে করেন পুরুষ দান করেন তাহলে এখানে মেয়েকে আগে উল্লেখ করেছেন তারপরে পুরুষের কথা উল্লেখ করেছেন এমনি ভাবে কোরআনুল করিমে একমাত্র কিতাব যেখানে বলেছে যারা জীবিত মেয়েদের কবর দাও কেয়ামতের মাঠে ওই মেয়েদেরকে জীবিত করে জিজ্ঞেস করা হবে ওইদাল মাউদাত সুইরাত বিআইদাম কুতিরাত কেয়ামতের মাঠে সেই জিন্দা দরগর জীবিত যাদের কবর দেওয়া হয়েছিল সেই মেয়েকে জীবিত করে আল্লাহ তারা জিজ্ঞেস করবেন বিআইদাম মিন কুতিরাত তোমাকে কেন হত্যা করা হয়েছিল এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিলেন মেয়ে লোকদেরকে ইসলাম শুধু অধিকারই দেয় নাই কবরের থেকে বের করেছে ঠিক কিনা না আমার ভাইয়েরা এমনি ভাবে আল্লাহ সুবাহ কোরআনুল করিমে আল্লাহ রাসুল হাদিসের মধ্যে মেয়ে লোক পুরুষদের অনেক বিষয়গুলো উল্লেখ করেছেন এখন যেই বিষয়গুলো উল্লেখ করা হয় যে মেয়ে লোকদেরকে কেন অর্ধেক মিরাসের এটা আমি গত যুবত আলোচনা করেছিলাম যে আল্লাহ তালা কেন অর্ধেক দিলেন কারণ হচ্ছে এই আল্লাহ সুবাহ পুরুষকে দায়িত্ব দিয়েছেন অনেক বেশি আমি গত জুমায় বলেছিলাম আপনি মনে করুন যে আশরাফ আলী মারা গেল আশরাফ আলীর দুইটা ছেলে মেয়ে আছে একটা হামজা একটা আফিয়া এখন এই আশরাফ ভাই মারা গেলে পরে তার হামজা আর আফিয়া দুই সন্তান আছে হামজা পাইল তার তিন লাখ টাকা রেখে গেল সে হামজা পাইল দুই লাখ টাকা আর আফিয়া পাইল কত টাকা এক লাখ টাকা কিছুদিন পরে দুইজন বিয়ের উপযুক্ত হলো আফিয়াকে বিয়ে দেওয়া হলো এক লাখ টাকা তার তো রয়ে গেছে বিয়ে দেওয়া হলো স্বামী তাকে পঞ্চাশ হাজার টাকা মোহর দিল এখন আফিয়ার কত টাকা হলো দেড় লাখ টাকা অপর দিকে ওই ছেলে কয়েকদিন পর বিয়ে করলো কয় লাখ টাকার মালিক ছিল দুই লাখের মালিক ছিল এখন বিয়ে করতে গিয়ে বিবিকে মোহর দিতে হলো পঞ্চাশ হাজার মোহর দিয়ে দিল কত হলো এখন এখন সমান হয়ে গেল এখন সমান হওয়ার পরে অবস্থাটা কি সমান হওয়ার পরে আফিয়া চলে গেল স্বামীর বাড়িতে তার খাওয়ান স্বামীর দায়িত্বে এরপরে সন্তান হলে সন্তানরা তাকে খাওয়াবে স্বামী না থাকলে আর ওদিকে ওই যে হামজা বিয়ে করলো বিয়ে করার পর দিন থেকে স্ত্রী কাপড় দাও সাবান দাও তেল দাও দাও এই জন্য মেয়ে লোকের অপর একটা নাম আছে দাও দেওয়া মানে আবার ওই দেও না দাও মানে দাও দাও দাও দাও তেল দাও সাবান দাও পাউডার দাও সোনা দাও শাড়ি দাও বিলাস দাও এরপরে তরকারি দাও মুরগি কিনো এই সব দিতে থাকো এই দেওয়ার চাহিদা পূরণ করবে কে স্বামী হামজা পূরণ করবে পূরণ করে দেখা যাবে যে শেষ পর্যন্ত তার অবস্থা কোথায় যাবে এমনি ভাবে আল্লাহ সুবাহ এই জন্য মোহর সম্পর্কে কোরআনে কি স্পষ্ট বলেছেন আজকে অনেকে বিয়ে করে আমরা এই জন্য বলি নারীদেরকে তোমরা আন্দোলন করলে করো এই জন্য যা ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে এগুলো ফেরত দাও কোরআনে স্পষ্ট হাত দিয়েছে আল্লাহ তালা নেহলা মেয়ে লোকদেরকে তোমরা তাদের মোহরগুলো দিয়ে দাও ফাইন তেবিনা লাকুম আনসাই মিনহু জোর করিয়া মোহর মাফ করাইও না হ্যাঁ যদি তাদেরকে দেওয়ার পরে খুশি হইয়া তোমাকে তার থেকে কিছু দেয় নাফসান তিবিনালাকুমান শাইমিন নাফসান ফাকুলুহু হানি মারিয়া হ্যাঁ ওটা বেশ হালালভাবেই খেতে পারো পাক পরিচ্ছন্ন খেতে পারো তা অনুমতি আছে এটা সুরানেসার মধ্যে আছে এমনি করে আরাকায় তারা তারা বলছেন ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ সন্তান যার তালাক দিয়ে দিলে তুমি স্ত্রীকে সন্তান স্ত্রীর কাছে স্ত্রীর এখন খরচা দিবা আর ওই যে বাচ্চা তার খরচা তোমাকে বহন করতে হবে এটা সুরা বাকার আয়াত এমনি ভাবে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম মেয়েদেরকে উৎসাহিত করেছেন যে যদি স্বামী ধনী হয় তাহলে দান করতে পারবে স্বামীকে বাধ্য না সে আল্লাহু আকবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সময় মেয়ে লোকরাও আল্লাহর নবীকে মাসলা মাসাল জিজ্ঞেস করত হজরত জায়নাব আব্দুল নবী মাসুদের স্ত্রী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের থেকে বক্তব্য শুনলেন আল্লাহ রসুল বললেন যে তা সাদ্দাক না অলমিন ইকুন না মেয়ে লোকরা তোমরা সৎকা করো যদিও তোমাদের অলঙ্কার থেকে হোক না কেন ওয়াকানা জাইনাব তুনফিক আব্দুল্লাহ ওয়াইতামিন ফি হজরেহা জাইনাব আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী উনি তার স্বামীকে সাহায্য করতেন বিভিন্ন খরচপাতি করতেন এখন জাকাত দেওয়ার প্রশ্ন আসলো قال فقالت لعبد الله صلى رسول الله صلى الله عليه وسلم يجزي عني ان انفق عليك وعلى ايتام في حجري من الصدقه আব্দুল বিন মাসুদকে তার স্ত্রী বললেন তুমি একটু গিয়ে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করো আমি আমার সাদাকার মালের থেকে তোমাকে এবং তোমার সন্তানদের খরচ করা আদায় হবে কিনা আব্দুল বিন মাসুদ আল্লাহ নবীর সাহাবি বলেন না আমি জিজ্ঞেস করতে পারবো না তুমি পারলে জিজ্ঞেস করো কালা ফাকালা সালি আনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফান্তালাকতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জায়না বলে আমি আল্লাহ রসুলের দরবারে গেলাম আমি গিয়ে দেখলাম যে আমার আগে আর একটা মেয়ে লোক আল্লাহ নবীর দরবার দরজায় দাঁড়ানো আছে আমার যে প্রশ্ন ও মহিলার একই প্রশ্ন স্বামীকে সৎকা দিলে হবে কিনা আমার ফামাররা না বেলাল ওখানে বেলালকে পাইলাম না সালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন উনফিক আলা জাওজি ওয়া আইতামিল্লি ফি হাজরি তুমি একটু আল্লাহ রসুল আমাদের পক্ষ থেকে জিজ্ঞেস করো যে আমরা যদি আমাদের সাদাকার মাল স্বামীকে দান করি বা সন্তান উপর ব্যয় করি এতে আদায় হবে কিনা কিন্তু আমরা কারা তা বললো না ফাদাখালা ফাসা আলাহু ধরে গেল ফাকালা মানহুমা আল্লাহ রসুলাম বলেন তারা কারা এই মহলের দুইটা কে পালা জায়নাব ও বেলাল বলেন যে আল্লাহ রসুলকে বলে দিলেন যে জায়নাব পাল আইউ জাইয়ানে কোন জায়নাব পাল আব্দুল্লাহ আবদুল্লাহ আবদুল্লাহ মাসউদের স্ত্রী জায়নাব বলে নিষেধ করলো নিষেধ করেছেন একজন মহিলা আর আল্লাহ রসুল প্রশ্ন করেছেন আল্লাহ রসুল যখন কোনো প্রশ্ন করেন তার জবাব দেওয়া জরুরি এজন্য নাম বলে দিলেন কলা নাম লাহা আজরানে আল্লাহ রসুল হ্যাঁ মেয়ে লোকরা যদি স্বামীকে সাদাকার মাল দেয় এতে দুইটা আজর হবে একটা হচ্ছে সাদাকার দান করার সব পাইল আর একটা হলো তার যে নিকট আত্মীয় নিকট আপনজনের যে খোঁজখবর নিল এজন্য আর একটা সব অতিরিক্ত পাবে এমনি ভাবে ইসলাম তালাকের ক্ষেত্রে ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে পুরুষকে অধিকার দেয় পুরুষকে অধিকার দিয়েছে নারীকে কেন অধিকার দেয় নাই এটা একটা মৌলিক প্রশ্ন আল্লাহ সুবাহ বিধান দিয়েছেন তিনি ভালো করে জানেন মেয়ে লোকরা আবেগ প্রমাণ বেশি হয় যদি মেয়ে লোকদেরকে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হতো তাহলে আপনাকে ঘন্টায় ঘন্টায় তালাক দিত এজন্য আল্লাহ তারা বলছেন ফাইনাল মারাতা খুলেকাত মুরহাফাতাল হাফসিয়া সাদিদাতুল ইনফিআল সারিয়াতাত তাসুর খুব দ্রুত তারা আবেগ প্রমাণ হয়ে যায় প্রতিক্রিয়াশীল হয়ে যায় সেজন্য আল্লাহ সুবাহান হুয়া তারা তাদেরকে এটা দেন নাই পুরুষরা নিজেদেরকে একটু নিয়ন্ত্রণ করতে পারে বেশি লোকের তুলনায় তাছাড়া মেয়ে লোককে যদি তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হতো মেয়ে লোক নিজেকে নিজেদের তালাক দিত স্বামীকে তালাক দিলে সে আর খোরপোষ পাইত না সে ঝামেলা পড়ত আর এখন যখন স্বামী তালাক দিবে এই জন্য এখনো দেখবেন অনেকে বলে স্বামী যখন মেয়ে লোক যখন স্বামীকে বলে তালাক দাও স্বামী তুমি তালাক নিয়ে নাও আদালতে গিয়ে তালাক নাও কি জন্য জানেন অনেক ব্যাপার আছে মেয়ে লোকটা তালাক নিজে নিয়ে গেলে তখন আর দেশে অনেক ঝামেলার থেকে বাঁচবে আর যদি স্বামী তালাক দেয় তাহলে এক নাম্বার কাজ হলো মোহর বাকি থাকলে মোহর আদায় করতে হবে ঠিক কিনা এক দুই নাম্বার কাজ আর তিন নম্বর কাজ হলো মহিলাকে তালাক যদি পুরুষ দেয় তারপরে মহিলার কাছে ওই স্বামীর সন্তান থাকে ওই সন্তান বড় হওয়া পর্যন্ত ওই সন্তানের খোরপোষ খরচ দেওয়া লাগবে চার নম্বর কাজ জাদিদ স্বামী তালাক দেওয়ার সময় এটাও চিন্তা করবে এই মহিলাটাকে তালাক দেওয়ার পরে আমি তো আরেকটা বিয়ে করতে হবে বিয়ে করে তাকে আবার মোহর দিতে হবে আবার তার খরচ দেবে আবার নতুন করে বিয়ের বাজার করতে হবে আবার মেহমানদারি খাওয়াইতে হবে অলিমা করতে হবে লাখ লাখ টাকার চিন্তা করে শেষ পর্যন্ত সে তালাক দেওয়া থেকে বিরত থাকবে ঠিক না ভাইরা আমার এই জন্য মনে রাখতে হবে আজকে ইসলামের বিধানগুলো না বোঝার কারণে আমাদের সমাজে এই যে বিষয়গুলো চলে আসছে এরপরে আরো কিছু বিষয় আছে মেয়ে লোকের সাক্ষী কেন আদালতে অর্ধেক হয় এই জন্য আজকের আজকের আমার দেশে এক পত্রিকা কেউ লেখছে খালি এই বক্তব্যগুলো আমার না আজকের আমার দেশ পত্রিকায় লেখছেরা শোনাচ্ছে এই জন্য যাতে করে আপনাদের আরো বিষয়গুলো ভালো করে বুঝে আসে সেখানে লেখছে বস্তুত নারী পুরুষের স্বভাব ও মেজাজ বিবেচনা করে ইসলাম কোনো কোনো ক্ষেত্রে নারীকে দায়িত্ব দিয়েছে কম পুরুষকে দিয়েছে বেশি আবার কোনো ক্ষেত্রে পুরুষকে দায়িত্ব দিয়েছে কম নারীকে দিয়েছে বেশি আবার অধিকারের প্রশ্নেও কোন কোন ক্ষেত্রে পুরুষকে দেওয়া হয়েছে বেশি আর নারীকে দেওয়া হয়েছে কম তবে এ ধরনের ক্ষেত্রে এ ধরনের ক্ষেত্র খুব একটা বেশি নয় অধিকাংশ ক্ষেত্রেই ইসলাম উভয়ের দায়িত্ব অধিকার সাম্য বিধান করেছে যথার্থভাবেই যেসব ক্ষেত্রে কাউকে বেশি ও কাউকে কম দেওয়া হয়েছে তার যুক্তিসঙ্গত কারণ ব্যাখ্যা করে দিয়েছে ইসলাম সামাজিক ভারসাম্য ও পারিবারিক বন্ধন অটুট রাখার জন্যই যে এরূপ করা হয়েছে তা বলাই বাহুল্য ইসলামের এই ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করে চোদ্দশো বছর যাবৎ ইসলামী সমাজ নির্বিঘ্নে পরম শান্তি ও শৃঙ্খলার সঙ্গে অতিবাহিত করে আসছে তাদের জীবন কিন্তু পাশ্চাত্য জগতের নারীরা ইসলাম প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত থাকার কারণে ছিল চরম নিগ্রহের শিকার বিশেষ করে যখন সমাজতন্ত্র আসলো সমাজতন্ত্রে বলল সকলকে কাজ করতে হবে নারীরা কাজ শুরু করলো কিন্তু বেতনের ক্ষেত্রে গিয়া নারীদেরকে দিত অর্ধেক এই সময় এই মেয়ে লোকেরা এই অত্যাচারের এবং জুলুমের শিকার হলো তখনই শুরু হলো এই সমান অধিকারের বিষয় অধিকার থেকে বঞ্চিত থাকার কারণে ছিল চরম নিগ্রহের শিকার সেই নিগ্রহের যাতা করে পৃষ্ঠ হতে হতে একদিন থাকার নারীরা বিদ্রোহী হয়ে ওঠে তারা তাদের অধিকারের দাবি নিয়ে বা রাজপথ অবতীর্ণ হয় সেই আন্দোলন জোরদার হয় এত একদিন তা সম অধিকার দাবিতে পরিণত হয় বস্তুত সেই প্রেক্ষাপটই অনুষ্ঠিত হয় convention on the elimination of all form of discrimination against of women সংক্ষেপে সিড ও সেই সম্মেলনে সিদ্ধান্ত যেগুলো বলা হয়েছিল সেগুলোকে বলা হয় সিড ও সনদ জাতিসংঘ এ সনদ জারি করতে চাইলে বিশ্বের বহু দেশই তা মেনে নেয় নেই কেননা সেই সনদে নারীকে যেভাবে চিত্রায়ন করা হয়েছে তা স্থানীয় সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ করে বাস্তবায়ন করা সম্ভব ছিল না অধিকাংশ মুসলিম দেশও তা মেনে নেয়নি কেননা তার বহু ধারা ইসলামের সঙ্গে ছিল সংঘর্ষ সম্পূর্ণ সাংঘর্ষিক বিশেষ করে উত্তরাধিকারে নারী পুরুষের সমতার নীতি এবং তালাকের ক্ষেত্রে নারী পুরুষের সমতার নীতি ছিল সম্পূর্ণরূপে কোরআনের বিধানের পরিপন্থী একই পিতা মাতার সন্তান হয়ে বোন পাবে ভাইয়ের অর্ধেক এই নীতি অনেকের কাছেই যুক্তিগ্রাহ্য নয় এই নীতির মাঝে অনেকই অবিচারের গন্ধ পান নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের তত্ত্বাবিষ্কার করার চেষ্টা করেন আসলে মহান আল্লাহ তালার নারীদের প্রতি কতটা সহানুভূতি প্রদর্শন করেছেন সে বিষয়টা তারা তলিয়ে দেখেন না নারীকে উত্তরাধিকারের সমান না দেওয়ার প্রশ্ন উঠিয়ে এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী নারীর সম অধিকার প্রতিষ্ঠার জন্য যে মায়া কান্না করছেন তারা আসলে ইসলামী সমাজ ব্যবস্থা সম্পর্কে আদৌ ধারণা রাখেন না কেননা পৈতৃক অধিকারই নারীর একমাত্র উত্তরাধিকারের সূত্র নয় বরং নারীরা পিতামাতার সম্পদে উত্তরাধিকার লাভের সঙ্গে সঙ্গে স্বামীর সম্পদেও উত্তরাধিকার লাভ করে থাকেন স্বামী নিঃসন্তান হলে তার সম্পদের এক চতুর্থাংশ লাভ করেন আর স্বামীর সন্তান থাকলে তখন এক অষ্টমাংশ লাভ করেন স্ত্রী আর নারীর জীবদ্দশায় তার সন্তান মারা গেলে সন্তানের সম্পদের এক ষষ্ঠাংশ লাভ করে থাকেন নারী এভাবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তার সম্পদের পরিমাণ তার দায় দায়িত্ব ও প্রয়োজনের তুলনায় অনেক বেশি ইসলাম ইসলামী সমাজে নারীকে কোনো অর্থনৈতিক দায়িত্ব বহন করতে হয় না এমনকি তার নিজের দায়িত্ব তাকে বহন করতে হয় না জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত তার লালন পালন ও ভরণ পোষণের দায়িত্ব পিতার ঘাড়ে বিয়ের পর তার ভরণ পোষণের দায়িত্ব স্বামীর ঘাড়ে স্বামীর মৃত্যুর পর তার ভরণ পোষণের দায়িত্ব ছেলের ঘাড়ে যদি ছেলে বালেক হয় সুতরাং কোনো এক সন্ধিক্ষণেও তার নিজের দায়িত্ব তাকে বহন করতে হয় না সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পিতার মাতার নয় বাবা বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদের ভরণ দায়িত্ব ছেলের মেয়ের নয় পারিবারিক আত্মীয় স্বজনদের আপ্যায়নের দায়িত্ব পুরুষের নারীর নয় সার কথা এই দাঁড়ায় জীবনের কোনো ক্ষেত্রেই নারীকে তার নিজের বা অন্যের দায়িত্ব বহন করতে হয় না অথচ ছেলে সন্তান হলে বালেগ হওয়ার আগ পর্যন্ত তার ভরণ পোষণ দায়িত্ব পিতার বালেগ হওয়ার পর থেকে তার নিজের ভরণ পোষণ দায়িত্ব আইনগতভাবে তার নিজের বিয়ে করলে স্ত্রীর ভরণ পোষণ দায়িত্ব তার উপর বর্তায় সন্তান জন্মালে তাদের ভরণ পোষণ দায়িত্ব বাবা হিসেবে তার উপর এসে যায় পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের সম্পদ না থাকলে এবং তারা উপার্জনে অক্ষম হলে তাদের দায় দায়িত্ব ছেলের আত্মীয় স্বজনের আপ্যায়নের দায়িত্ব ছেলের উপর বেচারা পুরুষ নিজের স্ত্রী স্ত্রী সন্তান পিতা মাতা সহ সবার দায়িত্ব বহন করে যা পায় তা নারীর প্রাপ্তির তুলনায় যথেষ্ট কম পক্ষান্তরে রমণী নিজের দায়িত্ব বহন করে না আর অন্য কারো দায়িত্ব বহন করে না তারপরও তাকে যদি পৈতৃক উত্তরাধিকারে পুরুষের অর্ধেক সহ অন্য সূত্রেও উত্তরাধিকারে অংশ দেওয়া হয় থাকে তাহলে কি বিষয়টা অবিচার করা হয়েছে বলে মনে হয় তদুপরি মোহর হিসেবে প্রাপ্ত টাকা বৈধ পন্থায় উপার্জিত সম্পদে তার পূর্ণ অধিকার থাকে থাকে স্বামী অভাবে পড়লে স্ত্রীর ব্যক্তিগত সম্পদে হস্তক্ষেপ করার কোনো অধিকার তার নেই সুতরাং বলা যায় দায় দায়িত্ব ও প্রয়োজনের বিচারে নারীকে উত্তরাধিকার হিসাবে যতটুকু দেওয়া হয়েছে তা অনেক বেশি নারী দুর্বল বলেই দায়িত্ব না দিয়েও তাকে পিতা মাতার উত্তরাধিকারে অর্ধেক দেওয়া হয়েছে যাতে দুর্যোগের সময় বা কারো অসহযোগিতার মুহূর্তে তার জীবন সংকটে নিপতিত না হয় ইসলামী সমাজে এই স্ট্রাকচার দিক সম্পর্কে যারা অবগত নয় তারাই আল্লাহর বিধানে সন্তুষ্ট হতে না পেরে নিজেরাই নারীর পক্ষে মায়াকান্না শুরু করে দেন তাদের ভাবভঙ্গি দেখে মনে হয় নওয়াজবিল্লা মনহান আল্লাহ তালা যেন আল্লাহ তালা যেন ভুল করে তাদেরকে নারীদেরকে ঠকিয়েছেন নওয়াজবিল্লা আমাদের মনে রাখতে হবে এরকম ভাবে নারীদের জন্য আলাদা বিধান দিয়েছেন ওদেরকে ধর্ষণ করলে কি করতে হবে সে শাস্তি আছে তবে এক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে এই বিচার আচার করার জন্য আজকে যে ফতুয়া ব্যাপারে আইন হচ্ছে আমি এটার উপরে ইনশাল্লাহ আগামী জমি বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ ফতুয়া কাকে বলে ফতুয়া দেওয়ার অধিকার কে রাখে ফতুয়া কোন পর্যায়ে দেওয়া ফরজ কোন পর্যায়ে হারাম কোন পর্যায়ে মাকরু এবং এই যদি উল্টা পাল্টাকে ফতুয়া দেয় যার যোগ্যতা নাই সে যদি ফতুয়া দেয় ইসলামী হুকুমাতের কি শাস্তি দেওয়ার বিধান আছে এইগুলো ইনশাল্লাহ আগামী জুমাতে আলোচনা হবে আপনারা আরো আগে চলে আসবেন কারণ এই বিষয়গুলো না জানার কারণে এখন দেখা যায় ইসলামী হুকুমত জানা নাই একজন মেম্বার সাহেব একজন চেয়ারম্যান অথবা একজন মসজিদের মোয়াজেন অথবা গ্রামের মসজিদ ইমাম যে জানে না কিচ্ছু সে ফতুয়া দিল জেনা করেছে ওরে কি করে একশো দোররা মারো এই বেটা তুই জানো এই জেনার বিধান কার্যকর করার জন্য হদুদ কার্যকর করার জন্য প্রথম শর্ত হচ্ছে ইসলামে হুকুমত থাকতে হবে এই আমি যখন মাহফিলে যাই অনেকে স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আমি ভুল কথা বলছো এটা পরে তিন নম্বরে তুই বেটা ঘরে বসে আল কোরআন আলো জ্বালাইলি তোরে হাত কাটলি যে বিচার করলি তোর পুলিশ ধরে নিয়ে যাবে তোর বাতি নিবেই দিবে আল কোরআনে আলো ফু নিবেই দিবে পুলিশ এসা তাহলে কেমনে করতে হবে প্রথম স্লোগান আল কোরআনের আলো সংসদে জালো সংসদে আল্লাহর কালাম দিয়ে সচল দেয় এই আপনার দুই নম্বর স্লোগান আল কোরআনের আলো আদালতে জালো আদালত থাকবে মুসলিমদের খেলাফত ব্যবস্থা থাকলে কাজী থাকবে কাজী কাকে বলে মুফতি কাকে বলে পার্থক্য আছে মুফতি আর কাজী এক না মুফতির কাজ হলো খালি ফতোয়া দেওয়া কার্যকর করা দায়িত্ব না কিন্তু কাজীর বিচার মানতে বাধ্য এরকম অনেক ব্যাপার আছে এইরকম ভাবে এই কাজী বিচার করবে বিচার করার পরে সেই বিচারের রায় তিনি জনসমাজকে পরে শুনাইবেন এরপরে হদ কায়েম হবে এইগুলো ধারে কাছেও নাই জেনাবে বিচারে বিচার করে সাক্ষী লাগবে সেইগুলো খবর নাই চেয়ারম্যানে বিচার করে এমনি কোনো জায়গায় কোনো কথা নাই যেটা তার ইসলামের বদনাম হবে সেইখানে গিয়ে কি করে দুই একটা ঘটনা করে তারপর তোলপাড় সৃষ্টি করে এই জন্য বিষয়গুলো জানা দরকার আছে একদিকে আমরা এই যারা এগুলো না বুঝে যারা এরকম বুঝে না তারাই এরকম উল্টাপাল্টা বিচার করে আর এদি আর দল বোকা যারা এমনে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত কিন্তু ইসলাম থেকে অজ্ঞ মূর্খ এই লোকগুলো ওইগুলোকে সূত্র ধরে ফতুয়া বাতিল করো বেটা ফতুয়া বাতিল করা তো সম্ভব নাকি ফতুয়া সম্বন্ধে আলোচনা হবে ইনশাল্লাহ আল্লাহ তালা কতগুলো আয়াতে ফতুয়ার কথা বলেছেন ফতুয়া কি জিনিস ফতুয়া দেওয়া ফরজ কোন সময় ওয়াজেব কোন সময় হারাম কোন সময় মাকরু কোন সময় মুফতি কাকে বলে কাজী কাকে বলে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আগামী যুগ হবে আল্লাহ সুবাহ হুয়া আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান করুন